بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ألف لام را تلك آيات الكتاب الحكيم ألف لام এগুলি জ্ঞানগর্ভ কিতাবের আয়াত أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لساحر مبين মানুষের জন্য ইহা কি আশ্চর্যের বিষয় যে আমি তাহাদেরই একজনের নিকট ওহি প্রেরণ করিয়াছি এই মর্মে যে তুমি মানুষকে সতর্ক করো এবং মুমিনদেরকে সুসংবাদ দাও তাহাদের জন্য তাহাদের প্রতিপালকের নিকট আছে উচ্চ মর্যাদা কাফিররা বলে এ তো এক সুস্পষ্ট জাদুকর ان ربكم الله الذي خلق السماوات والارض في سته ايام ثم استوى على العرش يدبر الامر ما من شفيع الا من بعد اذنه ذلكم الله ربكم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 শাস্তি هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك الا بالحق يفصل الآيات لقوم يعلمون তিনি সূর্যকে তেজস্কর ও চন্দ্রকে জ্যোতির্ময় করিয়াছেন এবং উহার মঞ্জিল নির্দিষ্ট করিয়াছেন যাহাতে তোমরা বৎসর গণনা ও সময়ের হিসাব জানিতে পারো আল্লাহ ইহা নিরর্থক সৃষ্টি করেন নাই জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি এই সমস্ত নিদর্শন বিশদভাবে বিবৃত করেন إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون নিশ্চয় দিবস ও রাত্রির পরিবর্তনে এবং আল্লাহ আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা সৃষ্টি করেছেন তাহাতে নিদর্শন রয়েছে মুত্তাকি সম্প্রদায়ের জন্য إن ان الذين لا يرجون لقاءنا ورضوا بالحياه الدنيا واطمانوا بها والذين هم عن اياتنا غافلون নিশ্চয় যাহারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না এবং পার্থিব জীবনেই সন্তুষ্ট এবং ইহাতেই পরিতৃপ্ত থাকে এবং যাহারা আমার নির্দেশনাবলী সম্বন্ধে গাফিল উহাদেরই আবাস দোজক উহাদের কৃতকর্মের জন্য إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم যারা মুমিন ও সৎকর্ম পরায়ণ তাহাদের প্রতিপালক তাহাদের ইমান হেতু তাহাদেরকে পথ নির্দেশ করিবেন সুখদ কাননে তাহাদের পাদদেশে নহর সমূহ প্রবাহিত হইবে دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام واخر دعواهم ان الحمد لله رب العالمين সেখানে তাহাদের ধ্বনি হইবে হে আল্লাহ তুমি মহান পবিত্র এবং সেখানে তাহাদের অভিবাদন হইবে সালাম এবং তাহাদের শেষ ধ্বনি হইবে এই সকল প্রশংসা জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর প্রাপ্য ولو يعجل الله للناس الشر استعجالهم بالخير لقضي اليهم اجلهم فنذر الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون আল্লাহ যদি মানুষের অকল্যাণ ত্বরান্বিত করিতেন যেভাবে তাহারা তাহাদের কল্যাণ ত্বরান্বিত করিতে চায় তবে অবশ্যই তাহাদের মৃত্যু ঘটিত সুতরাং যাহারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না তাহাদেরকে আমি তাহাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইতে দেই واذا مس الانسان الضر دعانا لجنبه او قاعدا او قائما فلما كشفنا عنه ضره مر كان لم يدعنا الى ضر مسه كذلك زين للمسرفين ما كانوا يعملون আর মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে শুইয়া বসিয়া অথবা দাঁড়াইয়া আমাকে ডাকিয়া থাকে অতঃপর আমি যখন তাহার দুঃখ দৈন্য দূরীভূত করি সে এমন পথ অবলম্বন করে যেন তাহাকে যে দুঃখ দৈন্য স্পর্শ করিয়াছিল তাহার জন্য সে আমাকে ডাকেই নাই যাহারা সীমালঙ্ঘন করে তাহাদের কর্ম তাহাদের নিকট এইভাবে শোভনীয় করিয়া দেওয়া হইয়াছে ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين তোমাদের পূর্বে বহু মানব গোষ্ঠীকে আমি তো ধ্বংস করিয়াছি এবং যখন তাহারা সীমা অতিক্রম করিয়াছিল স্পষ্ট নিদর্শন সহ তাহাদের নিকট তাহাদের রাসুলগণ আসিয়াছিল কিন্তু তাহারা ইমান আনিবার জন্য প্রস্তুত ছিল না এইভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়া থাকি ثم جعلناكم خلائف في الارض من بعدهم لننظر كيف تعملون অতঃপর আমি উহাদের পর পৃথিবীতে তোমাদেরকে স্থলাভিষিক্ত করিয়াছি তোমরা কিরূপ কর্ম করো তাহা দেখিবার জন্য واذا تتلى عليهم اياتنا بينات قال الذين لا يرجون لقاء نات بقران غير هذا او بدله قل ما يكون لي ان ابدله من تلقاء نفسي ان اتبع الا ما يوحى الي اني اخاف ان عصيت ربي عذاب يوم عظيم যখন আমার আয়াত যাহা সুস্পষ্ট তাহাদের নিকট পাঠ করা হয় তখন যাহারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না তাহারা বলে অন্য এক কুরআন আনো ইহা ছাড়া অথবা ইহাকে বদলাও বল নিজ হইতে ইহা বদলান আমার কাজ নয় আমার প্রতি যাহা ওই হয় আমি কেবল তাহারই অনুসরণ করি আমি আমার প্রতিপালকের অবাধ্যতা করিলে অবশ্যই আমি মহাদিবসের শাস্তির আশঙ্কা করি قل لو شاء الله ما تلوته عليكم ولا ادراكم به فقد لبثت فيكم عمرا من قبله افلا تعقلون বলো আল্লাহ যদি চাহিতেন আমিও তোমাদের নিকট ইহা তিলাওয়াত করিতাম না এবং তিনিও তোমাদেরকে এ বিষয়ে অবহিত করিতেন না আমি তো ইহার পূর্বে তোমাদের মধ্যে জীবনের দীর্ঘকাল অবস্থান করিয়াছি তবুও কি তোমরা বুঝিতে পারো না فمن اظلم ممن افترى على الله كذبا او كذب باياته انه لا يفلح المجرمون যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে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 উহারা মতভেদ সৃষ্টি করে তোমার প্রতিপালকের পূর্ব ঘোষণা না থাকিলে তাহারা যে বিষয়ে মতভেদ ঘটায় তাহার মীমাংসা তো হইয়াই যাইত ويقولون لولا انزل عليه ايه من ربه فقل انما الغيب لله فانتظروا اني معكم من المنتظرين উহারা বলে তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন বলো অদৃশ্যের জ্ঞান তো কেবল আল্লাহরই আছে সুতরাং তোমরা প্রতীক্ষা করো আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি واذا اذقنا الناس رحمه من بعد ضراء مستهم اذا لهم اذا لهم مكر في اياتنا قل الله اسرع مكرا إن رسلنا يكتبون ما تمكرون আর দুঃখ দৈন্য তাহাদেরকে স্পর্শ করিবার পর যখন আমি মানুষকে অনুগ্রহের আস্বাদন করাই তাহারা তখনই আমার নিদর্শনের বিরুদ্ধে অপকৌশল করে বল আল্লাহ অপকৌশলের শাস্তি দানে দ্রুততর তোমরা যে অপকৌশল করো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 أنجاهم إذا هم يبغون في الأرض بغير الحق يا ايها الناس انما بغيكم على انفسكم متاع الحياه الدنيا ثم الينا مرجعكم فننبئكم بما كنتم تعملون অতঃপর তিনি যখনই উহাদেরকে বিপদমুক্ত করেন তখনই উহারা পৃথিবীতে অন্যায়ভাবে জুলুম করিতে থাকে হে মানুষ তোমাদের জুলুম বস্তুত তোমাদের নিজেদের প্রতি হইয়া থাকে পার্থিব জীবনের সুখ ভোগ করিয়া নাও পরে আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন তখন আমি তোমাদেরকে জানাইয়া দিব তোমরা যাহা করিতে انما مثل الحياه الدنيا كماء إن انزلناه من السماء فاختلط به نبات الارض فاختلط به نبات الارض مما ياكل الناس والانعام حتى حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون বস্তুত পার্থিব জীবনের দৃষ্টান্ত এইরূপ যেমন আমি আকাশ হইতে বাড়ি বর্ষণ করি যদ্বারা ভূমিজ উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট হইয়া উদ্গত হয় যাহা হইতে মানুষ ও জীবজন্তু আহার করিয়া থাকে অতঃপর যখন ভূমি তাহার শোভা ধারণ করে ও নয়নভেরিয়াম হয় এবং উহার অধিকারীগণ মনে করে উহা তাহাদের আয়ত্তাধীন তখন দিবসে অথবা রজনীতে আমার নির্দেশ আসিয়া পড়ে ও আমি উহা এমনভাবে নির্মূল করিয়া দেই যেন গতকালও উহার অস্তিত্ব ছিল না এইভাবে আমি নিদর্শনাবলী বিশদভাবে বিব্রত করি চিন্তাশীল সম্প্রদায়ের জন্য والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم আল্লাহ শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাহাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون যাহারা কল্যাণকর কাজ করে তাহাদের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 অবস্থান করো আমি উহাদেরকে পরস্পর হইতে পৃথক করিয়া দিব এবং উহারা যাহাদেরকে শরিক করিয়াছিল তাহারা বলিবে তোমরা তো আমাদের ইবাদত করিতে না فكفى بالله شهيدا بيننا وبينكم ان كنا عن عبادتكم لغافلين আল্লাহই আমাদের ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট যে তোমরা আমাদের ইবাদত করিতে এ বিষয়ে আমরা তো গাফিল ছিলাম هنالك تبلو كل نفس ما اسلفت وردوا الى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفترون সেখানে তাহাদের প্রত্যেকে তাহার পূর্বকৃত কর্ম পরীক্ষা করিয়া লইবে এবং উহাদেরকে উহাদের প্রকৃত অভিভাবক আল্লাহর নিকট ফিরাইয়া আনা হইবে এবং উহাদের উদ্ভাবিত মিথ্যা উহাদের নিকট হইতে অন্তর্হিত হইবে قل من يرزقكم من السماء والارض امن من يملك السمع والابصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الامر فسيقولون الله فقل افلا تتقون বল কে তোমাদেরকে আকাশ ও পৃথিবী হইতে জীবন উপকরণ সরবরাহ করে অথবা শ্রবণ ও দৃষ্টি শক্তি কার কর্তৃত্বাধীন জীবিতকে মৃত হইতে কে বাহির করে এবং মৃতকে জীবিত হইতে কে বাহির করে এবং সকল বিষয় কে নিয়ন্ত্রণ করে তখন তাহারা বলিবে আল্লাহ বলো তবু কি তোমরা সাবধান হইবে না فذلكم الله ربكم الحق فماذا بعد الحق إلا الضلال فأنا تصرفون তিনি আল্লাহ তোমাদের সত্য প্রতিপালক সত্য ত্যাগ করিবার পর বিভ্রান্তি ব্যতীত আর কি থাকে সুতরাং তোমরা কোথায় চালিত হইতেছ كذلك حقت كلمة ربك على الذين فسقوا أنهم لا يؤمنون এইভাবে সত্য ত্যাগীদের সম্পর্কে তোমার প্রতিপালকের এই বাণী সত্য প্রতিপন্ন হইয়াছে যে তাহারা তো ইমান আনিবে না قل هل من شركائكم من يبدا الخلق ثم يعيده قل الله يبدا الخلق ثم يعيده فانا تؤفكون বলো তোমরা যাহাদের শরিক করো তাহাদের মধ্যে কি এমন কেহ আছে যে সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করে ও পরে উহার পুনরাবর্তন ঘটায় বলো আল্লাহ সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেন ও পরে উহার পুনরাবর্তন ঘটান সুতরাং তোমরা কেমন করিয়া সত্য বিচ্যুত হইতেছ قل هل من شركائكم من يهدي الى الحق قل الله يهدي للحق افمن يهدي الى الحق احق ان يتبع امن لا يهدي الا ان يهدى فما لكم كيف تحكمون বলো তোমরা যাহাদেরকে শরিক করো তাহাদের মধ্যে কি এমন কেহ আছে যে সত্যের পথ নির্দেশ করে বলো আল্লাহ সত্যের পথ নির্দেশ করেন যিনি সত্যের পথ নির্দেশ করেন তিনি আনুগত্যের অধিকতর হকদার না যাহাকে পথ না দেখাইলে পথ পায় না সে তোমাদের কি হইয়াছে তোমরা কিভাবে সিদ্ধান্ত করিয়া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 করিয়াছে বলো তবে তোমরা ইহার অনুরূপ একটি সুরা আনয়ন করো এবং আল্লাহ ব্যতীত অপর যাহাকে পারো আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হও بل كذبوا بما لم يحيطوا بعلمه ولما ياتهم تاويله كذلك كذب الذين من قبلهم فانظر كيف كان عاقبه الظالمين পরন্তু উহারা যে বিষয়ের জ্ঞান আয়ত্ত করে নাই তাহা অস্বীকার করে এবং এখনো ইহার পরিণাম উহাদের নিকট উপস্থিত হয় নাই এইভাবে উহাদের পূর্ববর্তীগণ মিথ্যা আরোপ করিয়াছিল সুতরাং দেখো জালিমদের পরিণাম কি হইয়াছে ومنهم من يؤمن به ومنهم من لا يؤمن به وربك اعلم بالمفسدين উহাদের মধ্যে কেহ ইহাতে বিশ্বাস করে এবং কেহ ইহাতে বিশ্বাস করে না এবং তোমার প্রতিপালক অশান্তি সৃষ্টিকারীদের সম্বন্ধে সম্যক অবহিত وان كذبوك فقل لي عملي ولكم عملكم انتم بريئون مما اعمل وانا بريء এবং তাহারা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 হইয়াছে এবং উহাদের প্রতি জুলুম করা হয় নাই ويقولون متى هذا الوعد إن كنتم صادقين উহারা বলে যদি তোমরা সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কবে ফলিবে قل لا املك لنفسي ضرا ولا نفعا الا ما شاء الله لكل امه اجل اذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون বলো আল্লাহ যাহা ইচ্ছা করেন তাহা ব্যতীত আমার নিজের ভালো মন্দের উপর আমার কোনো অধিকার নাই প্রত্যেক জাতির এক নির্দিষ্ট সময় আছে যখন তাহাদের সময় আসিবে তখন তাহারা মুহূর্ত কালো বিলম্ব বা তরা করিতে পারিবে না قل أرأيتم إن أتاكم عذابه بياتا أو نهارا ماذا يستعجل منه المجرمون বলো তোমরা কি ভাবিয়া দেখিয়াছ যদি তাহার শাস্তি তোমাদের উপর রজনীতে অথবা দিবসে আসিয়া পড়ে তবে অপরাধীরা উহার কি ত্বরান্বিত করিতে চায় أثم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 সে মুক্তির বিনিময়ে উহা দিয়া দিত এবং যখন উহারা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন মনস্তাপ গোপন করিবে উহাদের মীমাংসা ন্যায় বিচারের সঙ্গে করা হইবে এবং উহাদের প্রতি জুলুম করা হইবে না ألا إن لله ما في السماوات والأرض ألا إن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون সাবধান আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহা আল্লাহরই সাবধান আল্লাহর প্রতিশ্রুতি সত্য কিন্তু উহাদের অধিকাংশই অবগত নয় هو يحيي ويميت وإليه ترجعون তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান এবং তাহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে يا ايها الناس قد جاءتكم موعظه من ربكم وشفاء لما في الصدور وهدى وهدى ورحمه للمؤمنين হে মানুষ তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের নিকট হইতে আসিয়াছে উপদেশ ও তোমাদের অন্তরে যাহা আছে তাহার আরোগ্য এবং মুমিনদের জন্য হিদায়ত ও রহমত قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون বলো ইহা আল্লাহর অনুগ্রহে ও তাহার দয়ায় সুতরাং ইহাতে উহারা আনন্দিত হোক উহারা যাহা পুঞ্জীভূত করে তাহা অপেক্ষা ইহা শ্রেয় قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا فجعلتم منه حراما وحلالا قل آه الله الله أذن لكم أم على الله تفترون বলো তোমরা কি ভাবিয়া দেখিয়াছ আল্লাহ তোমাদের যে রিজিক দিয়াছেন তোমরা যে তাহার কিছু হালাল ও কিছু হারাম করিয়াছ বলো আল্লাহ কি তোমাদেরকে ইহার অনুমতি দিয়াছেন না তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করিতেছ وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে কিয়ামত দিবস সম্বন্ধে তাহাদের কি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 তাহারা তো শুধু অনুমানেরই অনুসরণ করে এবং তাহারা শুধু মিথ্যাই বলে ইন্নফি তিনি সৃষ্টি করিয়াছেন তোমাদের জন্য রাত্রি যেন উহাতে তোমরা বিশ্রাম করিতে পারো এবং দিবস দেখিবার জন্য যে সম্প্রদায় কথা শুনে নিশ্চয়ই তাহাদের জন্য ইহাতে আছে নিদর্শন قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الارض ان عندكم من سلطان بهذا اتقولون على الله ما لا تعلمون তাহারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করিয়াছেন তিনি মহান পবিত্র তিনি অভাবমুক্ত যাহা কিছু আছে আকাশ মণ্ডলে ও যাহা কিছু আছে পৃথিবীতে তাহা তাহারই এ বিষয়ে তোমাদের নিকট কোনো সনদ নাই তোমরা কি আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলিতেছ যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই قل ان الذين يفترون على الله الكذب لا يفلحون বলো যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা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 স্থির করিয়া নাও পরে যেন কর্তব্য বিষয়ে তোমাদের কোনো সংশয় না থাকে আমার সম্বন্ধে তোমাদের কর্ম নিষ্পন্ন করিয়া ফেলো এবং আমাকে অবকাশ দিও না فإن توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين অতঃপর তোমরা মুখ ফিরাইয়া লইলে লইতে পারো তোমাদের নিকট আমি তো কোনো পারিশ্রমিক চাই নাই আমার পারিশ্রমিক আছে আল্লাহর নিকট আমি তো আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হইতে আদিষ্ট হইয়াছি فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف واغرقنا الذين كذبوا باياتنا فانظر كيف كان عاقبه المنذرين আর উহারা তাহাকে মিথ্যাবাদী বলে অতঃপর তাহাকে ও তাহার সঙ্গে যাহারা তরণীতে ছিল তাহাদেরকে আমি উদ্ধার করি এবং তাহাদেরকে স্থলাভিষিক্ত করি ও যাহারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করিয়াছিল তাহাদেরকে নিমজ্জিত করি সুতরাং দেখো যাহাদেরকে সতর্ক করা হইয়াছিল তাহাদের পরিণাম কি হইয়াছিল ثم بعثنا من بعده رسلا الى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نطبع على قلوب المعتدين অনন্তর তাহার পরে আমি রাসুলগণকে প্রেরণ করি তাহাদের সম্প্রদায়ের নিকট তাহারা উহাদের নিকট সুস্পষ্ট নিদর্শন সহ আসিয়াছিল কিন্তু উহারা পূর্বে যাহা প্রত্যাখ্যান করিয়াছিল তাহার প্রতি ইমান আনিবার জন্য প্রস্তুত ছিল না এইভাবে আমি সীমা লঙ্ঘনকারীদের হৃদয় মোহর করিয়া দেই ثم بعثنا من بعدهم موسى وهارون الى فرعون وملئه باياتنا فاستكبروا فاستكبروا وكانوا قوما مجرمين পরে আমার নিদর্শন সহ মুসা ও হারুনকে ফেরাউন ও তাহার পরিষদ বর্গের নিকট প্রেরণ করি কিন্তু উহারা অহংকার করে এবং উহারা ছিল অপরাধী সম্প্রদায় فلما جاءهم الحق من عندنا قالوا ان هذا لسحر مبين অতঃপর যখন উহাদের নিকট আমার নিকট হইতে সত্য আসিল তখন উহারা বলিল ইহা তো নিশ্চয়ই স্পষ্ট জাদু قال موسى اتقولون للحق لما جاءكم اسحر هذا ولا يفلح الساحرون মুসা বলিল সত্য যখন তোমাদের নিকট আসিল তখন তৎসম্পর্কে তোমরা এইরূপ বলিতেছ ইহা কি জাদু জাদুকরেরা তো সফল কাম হয় না قالوا أجئتنا لتلفتنا عما وجدنا عليه آباءنا وتكون لكما الكبرياء وتكون لكما الكبرياء في الأرض وما نحن لكما بمؤمنين উহারা বলিল আমরা আমাদের পিতৃপুরুষগণকে যাহাতে পাইয়াছি তুমি কি তাহা হইতে আমাদেরকে বিচ্যুত করিবার জন্য আমাদের নিকট আসিয়াছ এবং যাহাতে দেশে তোমাদের দুইজনের প্রতিপত্তি হয় এই জন্য আমরা তোমাদের প্রতি বিশ্বাসী নই وقال فرعون ائتوني بكل ساحر عليم ফেরাউন বলিল তোমরা আমার নিকট সকল সুদক্ষ জাদুকরকে লইয়া আসো فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون অতঃপর যখন জাদুকরেরা আসিল তখন উহাদেরকে মুসা বলিল তোমাদের যাহা নিক্ষেপ করিবার নিক্ষেপ করো فلما القوا قال موسى ما جئتم به السحر ان الله سيبطله ان الله لا يصلح عمل المفسدين অতঃপর যখন তাহারা নিক্ষেপ করিল তখন মুসা বলিল তোমরা যাহা আনিয়াছ তাহা জাদু নিশ্চয় আল্লাহ উহাকে অসার করিয়া দিবেন আল্লাহ অবশ্যই অশান্তি সৃষ্টিকারীদের কর্ম সার্থক করেন না ويحق الله الحق بكلماته ولو كره المجرمون অপরাধীরা অপ্রীতিকর মনে করিল আল্লাহ তাহার বাণী অনুযায়ী সত্যকে প্রতিষ্ঠিত করিবেন فما لموسى إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم أن يفتنهم ۖ وان فرعون لعال في الارض وانه لمن المسرفين ফেরাউন ও তাহার পরিষদবর্গ নির্যাতন করিবে এই আশঙ্কায় মুসার সম্প্রদায়ের একদল ব্যতীত আর কেহ তাহার প্রতি ইমান আনে নাই বস্তুত ফেরাউন ছিল দেশে পরাক্রমশালী এবং সে অবশ্যই সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا فعليه توكلوا إن كنتم مسلمين মুসা বলিয়াছিল হে আমার সম্প্রদায় যদি তোমরা আল্লাহতে ইমান আনিয়া থাকো যদি তোমরা আত্মসমর্পণকারী হও তবে তোমরা তাহারই উপর নির্ভর করো فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين অতঃপর তাহারা বলিল আমরা আল্লাহর উপর নির্ভর করিলাম হে আমাদের প্রতিপালক আমাদেরকে জালিম সম্প্রদায়ের উৎপীড়নের পাত্র করিও না ونجنا برحمتك من القوم الكافرين এবং আমাদেরকে তোমার অনুগ্রহে কাফির সম্প্রদায় হইতে রক্ষা করো واوحينا الى موسى واخيه ان تبوا لقومكما بمصر بيوتا واجعلوا بيوتكم قبله واقيموا الصلاه وبشر المؤمنين আমি মূসা ও তার ভ্রাতাকে প্রত্যাদেশ করিলাম মিশরে তোমাদের সম্প্রদায়ের জন্য গৃহ স্থাপন করো এবং তোমাদের গৃহগুলিকে ইবাদত গৃহ করো সালাত কায়েম করো এবং মুমিনদেরকে সুসংবাদ দাও وقال موسى ربنا انك اتيت فرعون وملاه زينه واموالا في الحياه الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على اموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الاليم মুসা বলিল হে আমাদের প্রতিপালক তুমি তো ফেরাউন ও তাহার পরিষদ বর্গকে পার্থিব জীবনের শোভা ও সম্পদ দান করিয়াছ যদ্বারা হে আমাদের প্রতিপালক উহারা মানুষকে তোমার পথ হইতে ভ্রষ্ট করে হে আমাদের প্রতিপালক উহাদের সম্পদ বিনষ্ট করো উহাদের হৃদয় কঠিন করিয়া দাও উহারা তো মর্মন্তুত শাস্তি প্রত্যক্ষ না করা পর্যন্ত ইমান আনিবে না قال قد اجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون তিনি বলিলেন তোমাদের দুইজনের দুয়া কবুল হইল সুতরাং তোমরা দৃঢ় থাকো এবং তোমরা কখনো অজ্ঞদের পথ অনুসরণ করিও না وجاوزنا ببني اسرائيل البحر فاتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى اذا ادركه الغرق قال امنت انه لا اله الا الذي امنت به بنو اسرائيل وانا من المسلمين আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করাইলাম এবং ফেরাউন ও তাহার সৈন্যবাহিনী অধ্যত্ত সহকারে সীমা লঙ্ঘন করিয়া তাহাদের পশ্চাদাপন করিল পরিশেষে যখন সে নিমজ্জমান হইল তখন বলিল আমি বিশ্বাস করিলাম বনি ইসরায়েল যাহাতে বিশ্বাস করে নিশ্চয়ই তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই এবং আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত الآن وقد عصيت قبل وكنت من المفسدين এখন ইতিপূর্বে তো তুমি অমান্য করিয়াছ এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون আজ আমি তোমার দেহটি রক্ষা করিব যাহাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হইয়া থাকো অবশ্যই মানুষের মধ্যে অনেকে আমার নিদর্শন সম্বন্ধে গাফিল ولقد بوأنا بني إسرائيل مبوأ صدق ورزقناهم من الطيبات فما اختلفوا فما اختلفوا حتى جاءهم العلم ان ربك يقضي بينهم يوم القيامه فيما كانوا فيه يختلفون আমি তো বনি ইসরায়েলকে উৎকৃষ্ট আবাসভূমিতে বসবাস করাইলাম এবং আমি উহাদেরকে উত্তম জীবন উপকরণ দিলাম অতঃপর উহাদের নিকট জ্ঞান আসিলে উহারা বিভেদ সৃষ্টি করিল উহারা যে বিষয়ে বিভেদ সৃষ্টি করিয়াছিল তোমার প্রতিপালক অবশ্যই তাহাদের মধ্যে কিয়ামতের দিন উহার ফয়সালা করিয়া দিবেন فإن كنت في شك مما أنزلنا إليك فاسأل الذين يقرؤون الكتاب من قبلك لقد جاءك الحق من ربك فلا تكونن من الممترين আমি তোমার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি উহাতে যদি তুমি সন্দেহে থাকো তবে তোমার পূর্বের কিতাব যাহারা পাঠ করে তাহাদেরকে জিজ্ঞাসা করো তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার নিকট সত্য অবশ্যই আসিয়াছে তুমি কখনো সন্দিগ্ধ চিত্তদের অন্তর্ভুক্ত হইও না ولا تكونن من الذين كذبوا بآيات الله فتكون من الخاسرين এবং যাহারা আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছে তুমি কখনো তাহাদের অন্তর্ভুক্ত হইও না তাহা হইলে তুমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবে إن الذين حقت عليهم كلمة ربك لا يؤمنون নিশ্চয়ই যাহাদের বিরুদ্ধে তোমার প্রতিপালকের বাক্য সাব্যস্ত হইয়া গিয়াছে তাহারা ইমান আনিবে না ولو جاءتهم كل آية حتى يروا العذاب الأليم যদিও উহাদের নিকট প্রত্যেকটি নিদর্শন আসে যতক্ষণ না উহারা মর্মন্তুদ শাস্তি প্রত্যক্ষ করিবে فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين তবে ইউনুসের সম্প্রদায় ব্যতীত কোন জনপদবাসী কেন এমন হইল না যাহারা ইমান আনিত এবং তাহাদের ইমান তাহাদের উপকারে আসিত তাহারা যখন ইমান আনিল তখন আমি তাহাদের নিকট হইতে পার্থিব জীবনের হীনতাজনক শাস্তি দূর করিলাম এবং উহাদেরকে কিছু কালের জন্য জীবন উপভোগ করিতে দিলাম ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا أفأنت تكره الناس حتى يكونوا مؤمنين তোমার প্রতিপালক ইচ্ছা করিলে পৃথিবীতে যাহারা আছে তারা সকলেই অবশ্যই ইমান আনিত তবে কি তুমি মুমিন হইবার জন্য মানুষের উপর জবরদস্তি করিবে وما كان لنفس أن تؤمن إلا بإذن الله ويجعل الرجس على الذين لا يعقلون আল্লাহর অনুমতি ব্যতীত ইমান আনা কাহারও সাধ্য নয় এবং যাহারা অনুধাবন করে না আল্লাহ তাহাদেরকে কলুষলিপ্ত করেন قل انظروا ماذا في السماوات والأرض وما تغني الآيات والنذر عن قوم لا يؤمنون বল আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহার প্রতি লক্ষ্য করো নিদর্শনা বলি ও ভীতি প্রদর্শন অবিশ্বাসী সম্প্রদায়ের উপকারে আসে না فهل ينتظرون إلا مثل أيام الذين خلوا من قبلهم قل فانتظروا إني معكم من المنتظرين ইহারা কি ইহাদের পূর্বে যাহা ঘটিয়াছে উহার অনুরূপ ঘটনারই প্রতীক্ষা করে বল তোমরা প্রতীক্ষা করো আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি ثم ننجي رسلنا والذين آمنوا كذلك حقا علينا ننجي المؤمنين পরিশেষে আমি আমার রাসূলগণকে ও মুমিনগণকে উদ্ধার করি এইভাবে আমার দায়িত্ব মুমিনগণকে উদ্ধার করা قل يا ايها الناس ان كنتم في شك من ديني فلا اعبد الذين تعبدون فلا اعبد الذين تعبدون من دون الله ولكن اعبد الله الذي يتوفاكم وامرت ان اكون من المؤمنين বলো হে মানুষ তোমরা যদি আমার দিনের প্রতি সংশয় যুক্ত হও তবে জানিয়ে রাখো তোমরা আল্লাহ ব্যতীত যাহাদের ইবাদত করো আমি উহাদের ইবাদত করি না পরন্তু আমি ইবাদত করি আল্লাহর যিনি তোমাদের মৃত্যু ঘটান এবং আমি মুমিনদের অন্তর্ভুক্ত হইবার জন্য আদিষ্ট হইয়াছি وان اقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين আর উহাও এই যে তুমি একনিষ্ঠভাবে দিনে প্রতিষ্ঠিত হও এবং কখনোই মুশ্রিকদের অন্তর্ভুক্ত হইও না ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين এবং আল্লাহ ব্যতীত অন্য কাহাকেও ডাকিবে না যাহা তোমার উপকারও করে না অপকারও করে না কারণ ইহা করিলে তখন তুমি অবশ্যই জালেনদের অন্তর্ভুক্ত হইবে وان يمسسك الله بضر فلا كاشف له الا هو وان يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم এবং আল্লাহ তোমাকে ক্লেশ দিলে তিনি ব্যতীত ইহা মোচনকারী আর কেহ নাই এবং আল্লাহ যদি তোমার মঙ্গল চান তবে তাহার অনুগ্রহ রদ করিবার কেহ নাই তাহার বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা তিনি মঙ্গল দান করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু قل يا ايها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فانما يهتدي لنفسه ومن ضل فانما يضل عليها وما انا عليكم بوكيل বল হে মানুষ তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট সত্য আসিয়াছে সুতরাং যাহারা সৎপথ অবলম্বন করিবে তাহারা তো নিজেদের মঙ্গলের জন্য সৎপথ অবলম্বন করিবে এবং যাহারা পথভ্রষ্ট হইবে তাহারা তো পথভ্রষ্ট হইবে নিজেদের এই ধ্বংসের জন্য এবং আমি তোমাদের কর্মবিধায়ক নই واتبع ما يوحى اليك واصبر حتى يحكم الله وهو خير الحاكمين তোমার প্রতি যে ওহি অবতীর্ণ হইয়াছে তুমি তাহার অনুসরণ করো এবং তুমি ধৈর্য ধারণ করো যে পর্যন্ত না আল্লাহ ফাসলা করেন এবং আল্লাহ সর্বোত্তম বিধানকর্তা